পিস টিভি মানবতার সমাধান বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ও সাহবিহি ওমানুয়ালা আম্মা বাদ সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা ইবন আব্বাস রজিয়াল থেকে বর্ণিত একটি অত্যন্ত চমৎকার হাদিস শুনবো রসুল্লাহ সাল আলী আসাল্লামের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়েছিল তাকে যে সমস্ত শব্দ দিয়ে মক্কাবাসীরা অপরিচিত করার চেষ্টা করেছিল এরকম একটা শব্দ ছিল যে মোহাম্মদ সাল্লাহ আলহিহাল্লাম যেন পাগল হয়ে গেছে মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম যেন ভূত প্রেত দ্বারা আক্রান্ত হয়েছে আমরা অনেক সময় এগুলোকে বাতাস বলি উপরি বাতাস অথবা বাতাসের প্রভাব দিয়ে বুঝাইতে চাই জেন শয়তান ভূত তার প্রতি ভর করেছে তাই তিনি সমাজ থেকে উল্টাপাল্টা কথা বলতেছে সমাজ যেই কথাবার্তা বলে থাকে তার ব্যতিক্রম বলতেছে এটাকে তারা মোহাম্মদ সাল্লাহ আলহিহাস্লামের এক ধরনের জিনভূত কেন্দ্রিক রোগ হিসেবে তারা চিহ্নিত করার চেষ্টা করল এবং একজন অভিজ্ঞ চিকিৎসক রসুল্লাহ সাল্লামের প্রতি দরদি ছিল সেই দরদের কারণে ছুটে আসলো রসুল্লাহ সাল্লামের চিকিৎসা করবে সহি মুসলিম শরীফের আটশো তেরো নম্বর হাদিস এবং সহি বুখারিতে দুই হাজার আট নম্বর হাদিসে আমরা পাব এই ঘটনাটা আল্লাহ রসুল সাল আলহি আসাল্লামের কাছে আসলেন মোহাম্মদ তিনি এসে বললেন যে লোকজন যে বলতেছে মোহাম্মদ পাগল হয়ে গেছে তো আমি যদি এই লোকটাকে পেতাম এই লোকটাকে তোমরা যদি দেখিয়ে দিতে আমাকে তার কাছে আমাকে নিয়ে যেতে তা আমি তার রোগ চিকিৎসা করার ব্যবস্থা করতাম কি কি ব্যবস্থাটা তার কাছে ইনরাইতু হায়দার রজুলা তার পরিচয়ে বলা হয়েছে ওখানে ইয়ারকি মিনহাজিহির রিহ সে এই জিন ভূতের রোগের চিকিৎসা করত রুকিয়া দিয়ে ঝাড় ফুঁক দিয়ে সে দাবি করলো লাউআনি রয় তু তুহাজার রজুলা লা আল্লাহ ইয়াসফিহি আলা ইয়াদাইয়া আমি যদি এই লোকটাকে দেখতে পেতাম এই লোকটার কাছে আমাকে নিয়ে যাওয়া হতো তাহলে আমি আমার যে ঝাড়ফুকের বিদ্যা আছে যোগ্যতা আছে এই বিদ্যা আমি তার কাছে প্রয়োগ করতাম আলা হতে পারে আল্লাহ তবরকতলা আমার হাতে তাকে শিফা দান করতে পারেন তার ঝাড়ফুঁকের ওসিলায় আল্লাহ তাকে শিফা দান করতে পারেন সুবাহ আল্লাহ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী দেখুন জাহিলি যুগের একজন কবিরাজ আল্লাহর প্রতি ভরসা করে চিকিৎসা করত। সে এই বিশ্বাস পোষণ করত যে তার এই ঝাড়ফুঁক স্বয়ং সম্পূর্ণ নয় এই ঝাড়ফুঁক দিয়েই চিকিৎসা হয়ে যাবে আরোগ্য লাভ করবে তা না আল্লাহ হতে পারে আল্লাহ তাকে শিফা দান করবেন আমার এই ঝাড়ফুঁকের ওসিলায় কিন্তু আমরা কি দেখি আমাদের সমাজের অনেক আলেম চ্যালেঞ্জ করে তাবিজ দিয়ে দেন চ্যালেঞ্জ করে ঝাড়ফুঁক করেন তদবির করেন নাউজবিল্লা এই ক্ষেত্রে তারা এই জাহিলি যুগের কবিরাজের চেয়েও নিম্ন স্তরের কবিরাজ এর ভিতরে লিল্লাহিয়াত আল্লাহ তবরকতলার সাহায্য নেওয়ার আল্লাহ তবরকতলার প্রতি যে ইমান রয়েছে এই ইমানটুকু আমরা রাখি না আমরা যখন ঝাড়ফুঁক করি আমরা যখন চিকিৎসা করি আমরা চ্যালেঞ্জ করে তাবিজ বিক্রি করি চ্যালেঞ্জ করে ঝাড়ফুঁক করি চ্যালেঞ্জ করে সুতা পড়া দেই চ্যালেঞ্জ করে আংটি দেই চ্যালেঞ্জ করে আমরা বালা পরিয়ে দেই নাউজবিল্লা সর্বক্ষেত্রে আমাদের বর্তমান মুসলিম সমাজে যে অধবতন হয়েছে তারই এগুলো প্রমাণ উনি মোহাম্মদ সাল্লামের কাছে যে বললেন ইয়া মুহাম্মদ ইন্নি আর মিন মিনহাজি রিহ ওয়া ইন আল্লাহ ইশফি আলা ইয়াদাইয়া মান শাআ ফাহাল্লাকা হে মুহাম্মদ আমি কিন্তু এই ধরনের এই জিনভূত বাতাসের আসর কেন্দ্রিক যে রোগ হয় জিনভূত সংশ্লিষ্ট যে রোগ হয় এগুলোর আমি সুন্দর চিকিৎসা করে থাকি ঝাড়ফুঁকের মাধ্যমে এবং আল্লাহ তবরকতলা আমার হাতে আমার ওসিলাই যাকে ইচ্ছা তিনি আরোগ্য দান করে থাকেন আল্লাহ আকবর তিনি কি বলছেন মন আহু আল্লাহ যাকে ইচ্ছা করেন আমার হাতে আমার ঝাড়ফুকের ওসিলাই তাকে আরোগ্য দান করে দেন ফাহাল্লাকা তোমার কি প্রয়োজন আছে তুমি কি প্রয়োজন বোধ করো আমি কি তোমার চিকিৎসা করা শুরু করতে পারি এ কথা শোনার পর মোহাম্মদ সাল্লাম কি বললেন খলা রসুল্লাহ সাল্লাম হামদারিল্লাহ আমরা আমাদের আলোচনার শুরুতে যে খুদ্বাটা পাঠ করি লম্বা চড়া খুদ্বা এই খুদ্বাটাই আল্লাহ রসুল সাল্লাম তার সম্মুখে তার উদ্দেশ্যে পাঠ করলেন অর্থাৎ তার জবটাই এরকম ছিল যখন সে চিকিৎসা করার জন্য অনুমতি চাইল তুমি যদি প্রয়োজন বোধ করো তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমার যে বিদ্যা আছে ঝাড়ফুকের বিদ্যা এবং আল্লাহ তবরকতলা যাকে ইচ্ছা আমার ঝাড়ফুকের মাধ্যমে আরোগ্য দান করে থাকেন তুমি যদি এই চিকিৎসা নিতে রাজি হও তাহলে আমি তোমার উপরে এটা প্রয়োগ করতে পারি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার এই কথার জবাব হিসেবে আর অন্য কিছু না বলে সেই খুতবাতুল হাজাটা তিনি পাঠ করলেন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়ানাস্তাঈনুহু ওয়ানাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له শেষ পর্যন্ত তিনি ওই ব্যক্তির উদ্দেশ্যে খুতবাটা পাঠ করলেন আল্লাহ আকবর فقال أعيد علي كلماتك هؤلاء আল্লাহ আকবর দমাদ চিকিৎসা বিদ্যায় কবিরাজি জ্ঞানে এত অভিজ্ঞ সে আল্লাহ রসুল সাল্লামের এই খুদ্া শুনেই বুঝে ফেলল জ্ঞানী মানুষ যে না এটা তার বিরুদ্ধে অপপ্রচার তার বিরুদ্ধে এটা নিছক একটা বদনাম ছাড়ার কিছু নয় পাগল হয়ে গেছে জিন ভূতের আসর হয়েছে এগুলো সব বাতিল কথা তিনি কি বললেন এত তৃপ্তি পেলেন এই শব্দগুলো আরবি শব্দগুলো শুনে এই আল্লাহ রিলেটেড ইমান রিলেটেড তৌহিদ রিলেটেড আল্লাহর প্রশংসা রিলেটেড এই খুদ্া শুনে প্রভাবিত হয়ে তিনি আবার নিজের থেকে আবেদন করে বললেন আইদ আলাইয়া খালিমাতিকা হাউলা হে মোহাম্মদ যেই খুদ্টা যেই শব্দগুলো তুমি পাঠ করেছো এই শব্দগুলো আবার আমার উপরে রিপিট করো আবার তুমি দোহরাও আমি উপভোগ করি তোমার এই শব্দগুলো তারপর আল্লাহ রসুলাম আদাহুন্না আলাইহি রসুল্লাহ ইবনা আব্বাস রোজের বলছেন আল্লাহ রসুলাম এই খুদ্বাটা তিনবার রিপিট করলেন আল্লাহ আকবর قال فقال لقد سمعت قول الكهنة وقول السحرة وقول الشعراء فما سمعت مثل كلماتك هؤلاء মোহাম্মদ সাল্লাম আমি অভিজ্ঞ লোক আমি গণকদের সব কথা শুনেছি গণকরা যে জাতীয় কথাবার্তা বলে আমি তাদের কথা শুনেছি তাদের কথাবার্তা আমি জানি ওকাউলা সাহারা যারা জাদুকর তাদের কথাও আমি শুনেছি ওকাউলা সারা এবং যারা কবি কবিদেরও কথা আমার শোনা আছে ফমা সামে তু মিসলা কালিমাথিকা হাউলা কিন্তু তোমার কাছে যে আমি শব্দগুলো শুনলাম কখনো এরকম রসালো শব্দ কখনো এরকম সাহিত্যপূর্ণ শব্দ কখনো এরকম ভারতপূর্ণ শব্দ কখনো এই জ্ঞান গাম্ভীর্যপূর্ণ শব্দ শুনি নাই তাদের মুখ দিয়ে কখনো এই জ্ঞান গাম্ভীর্যপূর্ণ শব্দ বের হয় নাই অবশ্যই তুমি কোনো আক্রান্ত রোগী নও তুমি রোগাক্রান্ত ব্যক্তি নও তুমি সত্যি যা দাবি করতেছ আল্লাহর পক্ষ থেকে রসুল আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছ আমি এই কথা শুনেই বুঝতে সক্ষম হয়েছি আর আমার বুঝতে কোনো বাকি নেই তোমার কথা বুঝতে আমি ভুল করি নাই হে মোহাম্মদ তুমি তোমার হাত বের করো উভয় ও কাল আল ইসলাম তোমার হাত আমার দিকে বাড়িয়ে দাও আমি তোমার কাছে ইসলামের দীক্ষা নেব আমি ইসলাম কবুল করব তোমার হাতে তুমি হাত বাড়াও সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী দেখলেন তাদের কবিরাজগুলো আমাদের যুগের কবিরাজের চেয়ে তৌহিদবাদী জাহিলি যুগের তারা আল্লাহর প্রতি ভরসা রাখতো মুসলমান সমাজ পেপার পত্রিকায় চ্যালেঞ্জ করে তারা চিকিৎসা করার জন্য দাবি করে থাকে রুগী আহ্বান করে থাকে কত বড়টা পার্থক্য হয়ে গেছে আল্লাহ তবরকতলা আমাদেরকে জ্ঞান দান করুন আল্লাহ তবরকতলা আমাদেরকে সঠিক বিবেক তহিদ এবং ইমান দান করুন সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পরে সে আমাদের সংশ্লিষ্ট আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত আল্লাহর হুকুম মানার নাম ইসলাম আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পৃথিবী বাংলায় هذا سبيل الله من يسلكه فاز بكل حمد ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ভয়ঙ্কর শাস্তি কবর হচ্ছে মরার পরে প্রথম বিপদ যখনই কোনো মানুষকে কবরে রাখা হয় তখন তার নিকটে দুইজন ফেরেস্তা আসেন একজনের নাম মনকার আর একজনের নাম নাকির কবরে হঠাৎ করে দুইজন ফেরেস্তা ঢুকে গেলেন যাদের আকার আকৃতি সবুজ কালো শয়তানের পরিণতি কবরের জমিন তাকে এভাবে চেপে ধরে তখন তার ডান দিকের হাড়গুলি বাম দিকে ঢোকে যায় বাম দিকের হাড়গুলি ডান দিকে ঢোকে যায় ঠিক এইভাবে তাহলে বাঁচার কি উপায় জানার জন্য দেখুন কবরের শাস্তি প্রতি রবিবার রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী বিরতির পর আবারও আপনাদেরকে আমরা সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা শোনার জন্য স্বাগত জানাচ্ছি মোটামুটি আপনাদের উদ্দেশ্যে যে বিষয়গুলো আমরা তুলে ধরেছি জাহিলি সমাজে ইমান এবং এবাদত চর্চার যে নমুনা আপনারা শুনলেন এই সমস্ত এবাদত এবং আমলের ব্যাপক ব্যবহার থাকার কারণে মক্কাবাসীরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মেনে নিতে পারে নাই যখন তারা দাওয়াত দিল তখন তারা এরকম বুঝে নিল মোহাম্মদ তুমি আমাদেরকে আল্লাহর প্রতি ইমানের দাওয়াত দিচ্ছ আমরা তো আল্লাহকে চিনি তারা আল্লাহ তবরকতালার প্রতি কিভাবে নির্ভরশীল ছিল আমরা তার নমুনা পেয়েছি তারা কিভাবে বিভিন্ন এবাদত পালন করত তারও আমরা নমুনা পেয়েছি কিন্তু তারা রসুল্লাহ সাল্লামের দাওয়াত কবুল করলো না কেন যে তারা এবাদতের পরিবেশের লোক তাদের হাতে মসজিদ তাদের হাতে কাবা শরীফ তারা হজ উমরা পালনকারীদের সেবা করে থাকে তাদের বিভিন্ন প্রয়োজন পূর্ণ করে থাকে তারা আল্লাহ তবরকতালার কাছে স্মরণাপন্ন হয় দোয়ার মাধ্যমে ইস্তে উপহারের মাধ্যমে তারা মোহাম্মদ সাল আলহি আসাল্লামের মাধ্যমে আল্লাহকে চিনবে কেন তারা তো ডাইরেক্টই আল্লাহকে চিনে তারা মোহাম্মদ সাল্লামের কথা শুনে কেন আল্লাহর এবাদত করবে তারা তো আগে থেকে এবাদত করে এই কারণে তারা মোহাম্মদ সাল্লামকে গ্রহণ করে নাই আজও আমরা এরকম পরিবেশ দেখছি কিছু এবাদত করে নেওয়ার কারণে কিছু ইমান চর্চা থাকার কারণে যেন মোহাম্মদ সাল্লামের পূর্ণ আদর্শ তার পূর্ণ দিনকে আমরা দেখার চেষ্টা করছি না যে যতটুক পালন করতেছি অতটুকুই যথেষ্ট মনে করছি আর যেন জানার দরকার নাই আবু জাহাল আল্লাহ রসুল সাল্লাহ আলী মাধ্যমে আল্লাহকে চিনতে চাই নাই রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের শিখিয়ে দেওয়া এবাদত তারা করতে সম্মত হয় নাই কেন যে মোহাম্মদ এটাই যদি সত্য হয়ে থাকে তাহলে তুমি একাই করো কেন যেটা সঠিক হবে এটা তো সবাই মিলে করব। যেহেতু একভাবে আমরা আল্লাহর আবাদত করি একভাবে আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি সবাই যেভাবে আমরা আল্লাহর প্রতি ইমানে আছি এবং আল্লাহর এবাদতের উপরে আসি আমরা এভাবেই থাকবো তুমি যেহেতু একাই এই ধরনের ইমান এবং এবাদতের কথা বলছো তোমাদের সাথে আমরা নেই এবং মোহাম্মদ সাল্লামকে তারা দিনের কারণে এই ইসলামের কারণে তৌহিদের কারণে ইমানের কারণে তারা এক ঘরে করার চেষ্টা করেছিল এবং এ কারণেই মোহাম্মদ সাল্লামের সাথে কাউকে মিশতে দিত না তারা এই ধরনের শব্দগুলো প্রচার করেছিল মজনুন পাগল শায়ের কবি কাহিন গণক মিথ্যাবাদী ইত্যাদি ইত্যাদি যাতে করে তার সাথে লোকেরা না মিশে কিন্তু আল্লাহর রহমতে রসুল্লাহ সাল্লামের দাওয়াতে অনেকেই রসুল্লাহ সাল্লামের সাথে যোগ দিল আবু বকর রদি আল্লাহ আনহু যোগ দিলেন অমর ওসমান আলী হামজা এদের মতো লোক যখন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের দলে ভিড়ে গেল তখন বিরাট একটা ধাক্কা খেয়ে গেল আবু জাহাল তখন সে সর্বশেষ একটা ব্যবস্থা নিল সর্বশেষ ব্যবস্থাটাই ছিল ওই যে সুরা আনফালের বত্রিশ নম্বর আয়াত সে চিন্তা করলো যখন মোহাম্মদকে কোনোভাবেই ঠেকানো গেল না তাহলে একটা ব্যবস্থা নেওয়া যাক যে মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম বাতিল এটা প্রমাণ করে দেওয়া যাক তো মোহাম্মদ সাল্লাহ আলহিহাল্লাম সঠিক না বেঠিক মোহাম্মদ সাল আলহি আসাল্লাম হকে আছে না আমরা হকে আছি এইটার একটা আনুষ্ঠানিক ফয়সলা করে ফেলতে হবে তাহলেই আর মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে নিয়ে বিড়ম্বনা হবে না এই উদ্দেশ্যে তারা পথ খোঁজা শুরু করলো ব্যবস্থা খোঁজা শুরু করলো যে কিভাবে মোহাম্মদ সাল্লাম এবং আমাদের মাঝে ফয়সলা হয়ে গেলে আর কেউ মোহাম্মদ সাল্লামকে পছন্দ করবে না কেউ তার দলে ভিড়বে না বাতিল প্রমাণিত হয়ে যাবে তখন সে এক ঘরে হয়ে যাবে অথবা তার যে কয়জন অনুসারী হয়েছে তাদেরকে নিয়ে সে আলাদা হয়ে যাবে আর আমাদের লোকেরা তাদের সাথে মিশবে না এই জন্য তারা একটা ফয়সলার ব্যবস্থা করলো কিন্তু ফয়সলা করবে কে যদি আবু জাহাল তার পক্ষের লোকদেরকে ফেসলাকারী মানে বিচারক মানে তাহলে তো মোহাম্মদ সাল্লাম গ্রহণ করবে না আর যদি মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম তার পক্ষ থেকে বিচারক নির্ধারণ করে তাহলে এরা মানতে পারবে না আবু জাহাল এই যে একটা কে হক কে বাতিল এটা যাচাই করার জন্য সে কোনো মানুষকে না এখতিয়ার করে কোনো মানুষকে নির্বাচন না করে স্বয়ং আল্লাহ তবরকতালাকে নির্বাচন করল যে কে হক কে বাতিল এটা আল্লাহর কাছে আমরা ফয়সলা নিয়ে নেব আল্লাহর কাছে আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নেব এবং এই উদ্দেশ্যে সে আল্লাহ তবরকতালার কাছে এই দোয়াটি করেছিল এই চ্যালেঞ্জিং দোয়া সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় আবু জাহাল যে হলো পুরা জাহিলি সমাজের ভিতরে আমাদের দৃষ্টিতে সবচেয়ে খারাপ ব্যক্তি সবচেয়ে বড় কাফের সবচেয়ে বেদিন তার ভিতরে আল্লাহ তবরকতলার সম্মান বোধ আল্লাহ তবরকতলার গ্রহণযোগ্যতা কত বেশি ছিল যেটা আমাদের যুগের মুসলিম শাসকদের ভিতরে অনেকের নাই আল্লাহর কাছে আমরা এই জাতীয় শাসক থেকে পানাহ চাই আল্লাহ তুবরকতলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তুবরকতলা আমাদেরকে মোহাম্মদ সাল আলহি আসাল্লামের আদর্শ অনুসরণকারী মোহাম্মদ সাল আলহি আসাল্লামের দিনের অনুসারী সত্যিকার মমিন মুসলিম শাসক হিসেবে আমাদেরকে উপহার দিন আবু জাহালের মতো ব্যক্তি হক বাতিলের মধ্যে ফাইসলার উদ্দেশ্যে আল্লাহকেই বিচারক মানতেছে অথচ আজকে আমরা যে সমস্ত সমাজে বসবাস করি যে সমস্ত দেশে বসবাস করি এরকম এই সমস্ত দেশে এরকম শাসকের অভাব দেখা দিয়েছে যারা ফয়সলার ক্ষেত্রে আল্লাহকে নির্বাচন করবে আল্লাহর প্রতি নির্ভরশীল হবে আমরা আবু জাহাল থেকে এই শিক্ষাটা নিয়ে যদি আমরা আবু জাহালের চেয়ে ভালো মুসলমান হওয়ার ইচ্ছা পোষণ করি তাহলে আল্লাহ তবরকতলা আমাদের জন্য এই ব্যবস্থা রেখেছেন এই আয়াতের ভিতরে সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আপনারা জানেন আল্লাহর কাছে ফয়সালা নিতে হলে এটা দোয়ার মাধ্যমেই নিতে হয় কোন নবী এবং রসুল্লের উদ্দেশ্য আল্লাহ তবরকতাল আসমান থেকে জমিনে নিচে নেমে আসেননি শেয়ার পেতে বসেননি আল্লাহর রসুলগণ তারাও আল্লাহর কাছে ফয়সালা নেওয়ার জন্য দোয়া করেছিলেন প্রার্থনা জানিয়েছিলেন নুহ নবীর ঘটনা আমরা শুনেছি আল্লাহ তুমি ফয়সলা করে দাও আমার উম্মতের ভিতরে এরা আমার দাওয়াত কবুল করলো না এরা করবেও না এরা যতদিন বেঁচে থাকবে কাফের এবং মুশ্রেকই শুধু জন্ম দেবে আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করো আল্লাহ ফয়সলা করে দিলেন মহাপ্লাবন দিয়ে ধ্বংস করলেন ইমানদারদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখলেন অনুরূপভাবে আল্লাহ তবরকতাল আসমান থেকে ইব্রাহিম নবীর ব্যাপারে ফয়সলা করেছেন সমস্ত বিষয়ে ফয়সলা তিনি করেছেন আসমান থেকে তাই তো আবু জাহালের সেটা নিয়ম জানা আছে আল্লাহ তবরকতলার কাছে প্রার্থনার হাত উঠিয়ে দিল আল্লাহ তবরকতলার কাছে সে কাতর কণ্ঠে দোয়া করলো এবং অত্যন্ত হৃদয়গ্রাহী দোয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হুমকিপূর্ণ দোয়া এই দোয়া থেকে আমাদের শিক্ষা আছে সে কি বললো হে আল্লাহ হক এই যদি হক হয়ে থাকে তোমার পক্ষ থেকে তার মানে সে বিশ্বাস করে এটা আল্লাহর পক্ষ থেকে আসা হক নয় কারণ আল্লাহ তবরকতলা তো কখনো একজনের পক্ষে এই দুই চারজনের পক্ষে থাকতে পারেন না আল্লাহ তো সংখ্যাগরিষ্ঠদের সাথে থাকেন দশ যেদিকে আল্লাহ ওই দিকে এই জাহিলি নিয়মে সে আবু জাহাল বিশ্বাসী ছিল এই জন্য সে দেখলো মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তো একাই বা গুটি কয়েক ব্যক্তি নিয়ে সে কি আর হক হইতে পারে অবশ্যই হক নয় একশো পার্সেন্ট সে হক নয় আমরাই বরং একশো পার্সেন্ট হক কারণ মক্কা নগরীর শব্দ আমাদেরই এই জন্য সে সাহস করে এই দোয়াটা পাঠ করলো আল্লাহর কাছে দোয়া পড়লো আল্লাহ হে আল্লাহ এই যদি তোমার পক্ষ থেকে হক হয়ে থাকে তাহলে আমাদের উপরে তুমি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 সাল্লাহ আলিহাসাল্লামের সুন্না ইচ্ছিল সরু পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য